ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লা বেজাকত মুর্দা মুসলিম মেরা ভাঙাই তেরি বেজাকত মুর্দা মুসলিম তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে শহীদ ওম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেখুন আত্মনিতা কি আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মরি তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মরি যারা জীবন ভরে রাখছে রোজা নিত্যুপবাসী সেই গরিব এতিম মিসকিনে যা কিছু মতি সেই গরিব এতিম মিসকিনে যা কিছু মতি ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি ঢাল হৃদয়ে তোর তোস্তুরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হজরত আয় মনে ওমি তোর দাওয়াত কবুল করবেন হজরত আয় মনে ওমি তোরে মারলো ছুড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তুললে গোড়ে প্রেমেরি মসজিদ সেই পাথর দিয়ে তুললে গোড়ে প্রেমেরি মসজিদ ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আত্মনি তাকি রম জানে ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেছ আত্মনি তাকি রম জানে ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আত্মনি তাকি